পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আহকামুল কোরআনের আলোচনা কোরআনিক ডিসকাশন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা শরিক হয়েছেন আমাদের সাথে আল্লাহ সুবহান হুয়া আলা যেন তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা যেন কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন আল্লাহ সুবহান হুয়া আলা যেন কোরআনের মাধ্যমে আমাদের সবাইকে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন আমার ভাইরা বোনেরা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সৌরাতুন্নেসা থেকে আমরা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 যদি তোমাদের কারো মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করতে হয় তাহলে ভিন্ন কথা যদি তোমরা অসুস্থ থাকো সফর অবস্থাতে থাকো অথবা তোমাদের কেউ যদি প্রাকৃতিক প্রয়োজন সেরে আসে অথবা স্ত্রীদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করে থাকো এরপরে যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তাইম্মুম করো আর তাইম্মুমের পদ্ধতি হলো এরকম তোমরা তোমাদের মুখমণ্ডলকে মোসেহ করো এবং তোমাদের হাতকে মোসেহ করো নিশ্চয়ই আল্লাহ সুবহান হুয়া তালা ক্ষমাশীল আল্লাহ সুহান ক্ষমা করতে পছন্দ করেন আমার ভাইরা বোনেরা এই আয়াতের মধ্যে আল্লাহ সুহান অনেক অনেকগুলো ইম্পর্টেন্ট আহকাম বর্ণনা করছেন যেমনভাবে আয়াতের মধ্যে মদ হারাম হওয়ার দ্বিতীয় স্টেজের আয়াত হলো এটা প্রথম স্টেজে এক আয়াত নাজিল হয়েছে তারপরে আর এক আয়াত নাজিল হয়েছে এরপর আর এক আয়াত নাজিল হয়েছে এই হলো এক পর্যায়ের এখানে পর্যায় আলোচনা দ্বিতীয়ত হলো তায়াম্মমকে আল্লাহ সুবহান হুয়া তালা যে শরীয়ত সম্মত করেছেন কিভাবে তায়াম্মম শরীয়ত সম্মত হলো সে সম্পর্কেও আমাদের এই আয়াতের মধ্যে আলোচনা করতে হবে ইনশা আল্লাহ আমার ভাইয়েরা বোনেরা আল্লাহর একটা নিয়ম হলো এটা আমাদের জন্য যা কল্যাণকর সেটা আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের জন্য চান আমাদের জন্য যেটা ক্ষতিকর এটা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের জন্য চান না অনেক সময় আমাদের জন্য কি কল্যাণকর সেটা আমরা বুঝি না না বুঝে ক্ষতিকর জিনিসের দিকে আমরা হাত বাড়াই ক্ষতিকর জিনিসের দিকে আমরা পা বাড়াই যে কোনো জিনিস আল্লাহ রবুল্লা আলমিন যদি আমাদের জন্য মনে করেন যে এটা ভালো আল্লাহ রবুল্লা আলমিন এটাকে হালাল করেছেন যে কোনো জিনিস যদি আল্লাহ তালা মনে করেন আমাদের জন্য এটা খারাপ তাহলে আল্লাহ সুবাহ এটাকে হারাম করেছেন খাবার দাবারের মধ্যে ফুড এবং ড্রিঙ্কের মধ্যে পানাহারের মধ্যে এমন অনেকগুলো বিষয় আছে যেটা মানুষের জন্য কল্যাণকর নয় যেটা মানুষের জন্য ক্ষতিকর যেটা মানুষকে অসুবিধার মধ্যে ফেলবে আপনি ফর এক্সাম্পল ধরুন এই যে এখানে মদকে অ্যালকোহলকে আল্লাহ রাবুল্লা আলমিন হারাম করেছেন এই জন্য হারাম করেছেন যে অ্যালকোহলটা মানুষের জন্য খারাপ অ্যালকোহলটা মানুষের জন্য ক্ষতিকর যে কোনো জিনিস ক্ষতিকর সেই জিনিসকে আল্লাহ হারাম করেছেন এই জন্য অ্যালকোহলকেও আল্লাহ সুবহান হুয়া তালা হারাম করেছেন মদকে আল্লাহ সুবহান হুয়া তালা হারাম করেছেন আল্লাহ নবীর আগে যত শরীয়ত ছিল কোনো শরীয়তের মধ্যে কিন্তু মদ খাওয়াকে হালাল করা হয়েছিল না আনফর্চুনেটলি আপনারা জানেন যে বাইবেলের মধ্যে পরিবর্তন করা হয়েছে ইঞ্জিলে পরিবর্তন করা হয়েছে এখন অনেক খ্রিস্টানরা তারা মনে করে তাদের জন্য মদ খাওয়া অ্যালাউড শরীয়ত অনুযায়ী এটা তাদের ভুল ধারণা মূল স্ক্রিপ্ট যেটা মূল বাইবেল যেখানে সেখানে আপনি মদ হালাল এমন কোনো কথা পাওয়া যাবে না তাওরাতের মধ্যে এটা পাওয়া যাবে না কারণ সব আসমানি ধর্মের মূল হলো এক সবগুলো আল্লাহ সুবহান হুয়া তালার পক্ষ থেকে এসেছে এজন্য মৌলিক বিষয়গুলো এখানে সবসময় ঠিক থাকে মৌসা আলিহিসাল্লাম যেই দাওয়াত নিয়ে এসেছিলেন ঈসা আলিহিসাল্লাম একই দাওয়াত নিয়ে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একই দাওয়াত নিয়ে এসেছেন তাদের ধর্মের মধ্যে যেমনভাবে মদকে হারাম করা হয়েছিল অনুরূপভাবে সেইম ওয়েতে আল্লাহ সুবাহন হুয়া আলা আমাদের শরীয়তেও মদকে হারাম করেছে এখন আল্লাহ রবুল্লা আলমিন অন্য অন্য শরীয়তের মতো এই শরীয়তকেও করেছে না অনেক জিনিস আছে হয়তো কিছু এমন পাওয়া যাবে তাদের শরীয়তে অ্যালাউড ছিল না আমাদের এখানে অ্যালাউড অথবা আমাদের এখানে অ্যালাউড নয় তাদের জন্য অ্যালাউড ছিল এরকম কিছু কিছু বিষয় থাকতে পারে কিন্তু মদ হলো এমন একটা কমন বিষয় যেটা সব শরীয়তের মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিন এটাকে হারাম করেছেন মদ জেনা এটা কোনো শরীয়তে হালাল ছিল না এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রসুলের ভাষা আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন মা কোন তো বেদা আমিনার রসুল আমি কোনো বেদাতি নবী নই আমি কোনো নতুন নবী নই তার মানে আমার আগে আরও অনেক নবী গিয়েছেন রসুল গিয়েছেন তারা যে মিশন ভীষণ যে দায় দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন আমিও হুবহু সেই দায় দায়িত্ব এবং মিশন এবং ভীষণ নিয়ে পৃথিবীতে এসেছি কাজে আমাদের দায়িত্ব এক একই দায়িত্ব আমাদের আল্লাহ সুবাহ হুয়া তালা মদকে সেজন্য আগে শরীয়তে যেমনভাবে হারাম করেছিলেন আমাদের শরীয়তেও আল্লাহ সুবহান হুয়া তালা মদকে হারাম করে দিয়েছেন আপনারা অনেকে হয়তো জানবেন এই কথা ইসলামের প্রথম যুগে মুসলমানরা অনেকেই মদ খেয়েছেন মদ খাওয়াটা সমাজের একটা অংশ ছিল মদটা সাধারণত মক্কা মদিনায় তায়েফ সব জায়গাতেই কিন্তু লোকজন মদ খাইত তবে একটা এক্সেপশনাল কথা বলি আপনাকে সেটা হলো এই যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু কোনো দিন মদ খেয়েছেন ভুলে কোনো ই পাওয়া যায় না নবুয়াতের আগেও না নবুয়াতের পরেও না হ্যাঁ তাহলে প্রথমত এই মদ নিয়ে লোকজন খুব দুশ্চিন্তায় ছিল যে মদ জিনিসটা তো খারাপ কিন্তু আল্লাহ রবাহ আলমিন কোরআনে তো এ ব্যাপারে কোনো কিছু নাজিল করলেন না তখন আল্লাহ নবীর কাছে এসে লোকজন জিজ্ঞেস করতে থাকে ইয়া রসুল্লাহ মদটা কি খাবো আমরা এটা কি ভালো ওই ব্যাপারে তো আপনি তো অনেক ব্যাপারে কথা বললেন এই ব্যাপারে তো কোনো কথা বলেন না তখন প্রথম আয়াত নাজিল হলো ইয়াস আনিল খমরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس يسألونك عن الخمر والميسر হে নবী লোকেরা আপনার কাছে সে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে মদ এবং জুয়া এই সম্পর্কে জিজ্ঞেস করে মানুষেরা গ্যাম্বলিং সম্পর্কে জিজ্ঞেস করে মদ সম্পর্কে জিজ্ঞেস করে قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما আপনি মানুষদেরকে বলে দিন ফিহিমা ইসমুন কাবির এখানে অনেক বড় গোনাহের কাজ এইটা ওয়ামানাফিউলিন্নাস মানুষের জন্য সামান্য কিছু ফায়দা এর মধ্যে হয়তো আছে মানুষের হয়তো কোনো ছোটোখাটো ফায়দা করতে পারে কিন্তু গোনা অনেক বড় আর যার ক্ষতি বেশি উপকার কম এটাও শরীয়তের মূলনীতি অনুযায়ী এটা হারাম আর এটার গোনা হলো উপকারের থেকে অনেক বড় তাহলে গোনা যদি বেশি হয় সব যদি কম হয় উপকার যদি কম হয় যারা বুদ্ধিমান বিচক্ষণ ছিল এই আয়াত নাজিল হওয়ার পরে তারা সবাই মদ খাওয়া ছেড়ে দিলেন তারা বললেন যে না যার মধ্যে গুণা বেশি আর উপকার কম আর যার ফায়দা হলো লেস আর ক্ষতি হলো বেশি আমরা এটাকে ছেড়ে দেওয়া উচিত তো তারা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে কি হলো এরপরও কিছু কিছু লোকজন আছে যারা হয়তো কোনো কোনো সময় মদ খেয়েছে কিন্তু মদ খেতে খেতে অসুবিধা এমন হয়ে গেল নামাজ কালামের মধ্যে তারা ভুল করতে থাকলেন আল্লাহ যেভাবে আয়াত নাজিল করেছেন উল্টো করে তারা পড়তেছেন অর্থর সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে কি ভুল তারা নামাজের মধ্যে করেছেন মদ খাওয়ার কারণে এই প্রসঙ্গে আমরা আলোচনা করব তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে আপনাদের সঙ্গে বাকি ডিসকাশনে আমরা অংশগ্রহণ করব টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন stay in front of television screen we are coming soon after the break আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী এর সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ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 আল্লাহ একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা যে মদের উপকারিতা হলো কম ক্ষতি হলো বেশি তখন অনেক বুদ্ধিমান বিচক্ষণ লোকেরা তারা সবাই মদ খাওয়া ছেড়ে দিল হে ইমানদারেরা তোমরা যখন ড্রাঙ্ক অবস্থাতে থাকো মাতাল অবস্থাতে থাকো মদ্যপ অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ পর্যন্ত না তোমরা জানো যে তোমরা কি বলছো তো এই আয়াত যখন নাজিল হলো এই নাজিল হওয়ার পরে অনেকে তারা আরও বেশি মদ খাওয়া ছেড়ে দিলেন কারণ দৈনিক পাঁচবার করে সালাত আদায় করতে হয় এবং সালাতের আগে পরে যদি মদ খাওয়া না যায় তাহলে সময়ই বা কই একমাত্র রাত্রে হয়তো কিছু সময় পাওয়া যেতে পারে এমন এক সময় ছিল যে আপনার আজান একামত হয়ে যাচ্ছে তারপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আলা সালাতা সাকরান যদি কোনো লোক মাতাল অবস্থায় থাকে সে যেন নামাজের ধারে কাছে না আসে এইভাবে ঘোষণা পর্যন্ত দিতে হতো তো এখন পাঁচবার এরকম করতে করতে করতে দেখা গেল যে অনেক মানুষ এরপরে আবার তারা মদ খাওয়া ছেড়ে দিতে হলো কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে মাতাল অবস্থায় মদ যারা খেয়েছে তারা নামাজ ওই সময় পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তা আলামা তা কলুন যতক্ষণ পর্যন্ত না জানবে যে তুমি কি বলছো এরকম এক ঘটনা বলল হাদারতে সলা ফখদিমু লেসলা ফুলাল ফুলান ইমামা নামাজের সময় হলো সবাই নামাজের জন্য আসলো এবং একজনকে ইমামতির জন্য দেয়া হলো ফকর কুলিয়া ইহাল মা আবুদু মা তাবুদুন ওয়ানাহানু না আবুদু মা তাবুদুন নাউজুবিল্লাহ হে কাফিরেরা মা আবুদু মা তা আবুদুন আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ওয়ানাহনু না আবুদু মা তা আবুদুন আমরা ইবাদত করি তোমরা যার ইবাদত করো নাউজুবিল্লা এরকম উল্টা পাল্টা পড়ে ফেললো পড়ে ফেললে পরে তখন ইয়াত নাজিল হয়ে গেল যে ইয়া ইহাল্লাদিন আমানুল্লাহ তা ও আন্তুম সুকারা হে ইমানদারেরা তোমরা যদি মাতাল অবস্থায় থাকো তাহলে নামাজের কাছে যেও না হাত্তা তা আলামু মা তা যতক্ষণ পর্যন্ত না তোমরা জানো যে তোমরা কি বলছো দেখেন এখানে পুরো আয়াতের অর্থটা পরিবর্তন হয়ে গেছে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার পরে এটা আল্লাহ সুহায়না হুয়া তাহলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না এরপরেও হজরত ওমর রাজি আল্লাহ তালু বলতে থাকলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মদ সম্পর্কে বিস্তারিত কথা বলে দাও এখনো আমরা উল্টা পাল্টা রয়ে গেছি নামাজে অ্যানাউন্স করতে হয় যে যারা মদ্যপ অবস্থায় আছো তারা নামাজে এসো না কেমন কথা এটা আল্লাহ তুমি আমাদেরকে বলো এরপরে সেকেন্ড স্টেজের পরে থার্ড স্টেজে আল্লাহ সুহান হুয়া তালা নাজিল করলেন সুরাতুল মায়েদার আয়াত إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারেরা ইন্নামাল খমরু নিশ্চয়ই মদ অ্যালকোহল ওয়াল মাইসের এই যে আপনার যেগুলো দিয়ে আপনার গ্যাম্বলিং খেলা হয় ওয়াল আনসব আর যেগুলো অল্টার বানানো হয়েছে বেদি বানানো হয়েছে ওয়াল আজলাম অ্যারো যেগুলো যেগুলো দিয়ে ভাগ্য পরীক্ষা করা হয় শয়তানের গর্হিত কাজের অংশ এটা শয়তানের কাজ এটা কোনো ভালো মানুষের কাজ নয় কাজেই ফাজেতানি বুহ তোমরা এই মদকে অ্যাভয়েড করো এই মদকে ছেড়ে দাও মদকে যদি ছেড়ে দাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ কুম তুফলে হন তোমরা সফল কাম হয়ে যাবে এবার এই আয়াত নাজিল হওয়ার পরে তখন সবাই বলা শুরু করলো ইনতাহাই না ইনতাহাই না ইনতাহাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে এইবার সর্বশেষ আয়াত এসে গেছে এবং আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম তার অর্থ হলো এখানে একটা হেকমত আমরা দেখি আল্লাহ রবুল্লা আলমিন হঠাৎ করে কোনো জিনিসকে বাদ দিয়ে দিতে বলেন না যদি সমাজের মধ্যে এমন কোনো হ্যাবিট বদ্ধমূল হয়ে যায় যে ওভারনাইট যেটাকে পরিবর্তন করা যাবে না সেখানে আল্লাহ সুবহান হুয়া তালা একটু সময় দেন তাদরিজিয়ান স্টেজ বাই স্টেজ আল্লাহ সুবহান হুয়া তালা এটাকে তিনি মানুষ যাতে করে এই ব্যাপারে তারা যেন হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারে তারা যেন অভ্যস্ত হতে পারে সেজন্য আল্লাহ সুবহান হুয়া তালা ঠিক এভাবে করে থাকেন যেমন তিনি মদের ক্ষেত্রে করেছেন তিনবারে মদ হারাম করার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে অনেক শিক্ষা রেখে দিয়েছেন আমরা যারা দাওয়াতের ময়দানে কাজ করি আমরা যারা ইসলামের জন্য কাজ করি আমাদের জন্য এর মধ্যে অনেক অনেক অনেক বড় শিক্ষা রয়েছে আমরা যখন মানুষের পরিবর্তন করতে চাইব মানুষের মনটাকে পরিবর্তন করতে চাইব শয়তানের দিক থেকে মনটাকে ইসলামের দিকে নিয়ে আসতে চাইব প্রথম দিনেই যদি আমরা চাই যে মানুষেরা একদম পাক্কা মুসলমান হয়ে যাবে তাহলে আমরা ভুল করবো একজনের হয়তো কোনো বদ অভ্যাস আছে এই বদ অভ্যাস থেকে তাকে বের করার জন্য সময় দরকার হবে আমার জন্য গ্রাজুয়াল প্রসেস যেন আমরা মেনটেন করি একজনে হয়তো সিগারেট খাওয়ার অভ্যাস আছে হঠাৎ করে একদিন আপনি সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে অনেকে আছেন এরকম সাহসই দিতে পারেন এটা ডিফারেন্ট এই জন্য যারা একদিন আগে পাঁচটা সিগারেট খাইতো আপনি আস্তে আস্তে কমায় তিনটাতে নিয়ে আসেন এরপর একটাই নিয়ে আসেন এরপর একদিন আপনি ছেড়ে দেন কারণ এটা আপনার জন্য ক্ষতি করে এটা আপনার জন্য হারাম আমার ভাইরা তাহলে যে কোনো কাজ গ্রাজুয়ালি করতে হয় স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে ধীরে ধীরে অ্যাডপ্ট করতে হয় যে কোনো বিষয়কে আল্লাহ সুহান তা আলা প্রথমবারে মানুষের মন মগজকে তৈরি করেছেন মন মগজকে তৈরি করে বলেছেন এই কথা যে আসলে মদের মধ্যে কিন্তু তোমাদের জন্য ফায়দা কম ক্ষতি বেশি এরপরে বলেছেন যে নামাজ পড়ার সময় তোমরা এই কাজ করো না নামাজ পড়ার সময় না করতে পারলে তার তো দিনের অধিক অর্ধেকের বেশি সময় চলে গেল আপনি পাঁচবার নামাজ পড়বেন কমপক্ষে এরপরে তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ সুবাহান হুয়া তাহলা ফাইনালি বলে দিলেন যে না এখন তোমাদের জন্য পরিপূর্ণভাবে হারাম করা হলো এই পরিপূর্ণ হারামের মধ্যে তোমরা পড়ে গেলে এবং তোমরা এটাকে আর কখনো খাইতে পারবে না যদি প্রথমবারই সুরা মায়েদার আয়াতটা নাজিল হয়ে যেত একবারেই এক ঘোষণায় হ্যাঁ ইমানের কারণে অনেক মমিন মুসলমান কিন্তু মেনে নিতেন কিন্তু অনেকের জন্য ডিফিকাল্ট হতো এই জন্য আল্লাহ সুবাহন হওয়া তালা মানুষের মন মেজাজকে তৈরি করেছেন গ্রাজুয়ালি মন মেজাজকে তৈরি করার পরে যখন আসল সময় হয়েছে এই সময়ের পরে এরপরে যখন মানসিকতাটা সম্পূর্ণ রেডি এখন চেঞ্জটা করা যায় তখন চেঞ্জ করা হয়েছে যে কোনো কাজের জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট লাগে সুইটেবল টাইম লাগে বেস্ট টাইম এবং বেস্ট এনভায়রনমেন্ট সবসময় খেয়াল রাখতে হয় বেস্ট টাইম এবং বেস্ট এনভায়রনমেন্ট খেয়াল না রাখলে পরে তাহলে কিন্তু আসলে ওই কাজে কিন্তু মনোযোগ দেওয়া যায় না এবং ওই কাজে সফল কাম হওয়া যায় না এই আমার ভাইরা এই যে আপনার মদ আল্লাহ সুবাহ হুয়া তালা তিন স্টেজে স্টেজ ওয়ান টু এবং থ্রি থার্ড স্টেজে গিয়ে মদটাকে হারাম করলেন এর মধ্যে কিন্তু আমাদের সবার জন্য বিরাট বিরাট শিক্ষা রয়েছে আপনারা আবার কেউ মনে করবেন না যে আল্লাহ রসুলের সাহাবিরা যখন মদ খাইছে আমরা একটু খেয়ে ফেলি তখনও কিন্তু শরীয়ত পরিপূর্ণভাবে নাজিল হয় নাই শরীয়ত পরিপূর্ণভাবে নাজিল হওয়ার পরে এরপরে কিন্তু আর কোনো কারো কোনো অপশন থাকে না আপনার অপশন চলে যায় এই জন্য এখন এটা হারাম হারাম ইলাইয়াউমিল কিয়ামা এটা কখনো হালাল হবে না মদ সংক্রান্ত কিছু আলোচনা আমাদের করা দরকার এখন মদ এটা হারাম এটা খাওয়া তো অবশ্যই হারাম মদ খাওয়া মানে মদ পান করা তো হারাম ফুড হিসেবে ড্রিঙ্ক হিসেবে তো এটা হারাম কিন্তু অ্যালকোহল যেটা এই অ্যালকোহল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন আসে লোকজন আমাদেরকে প্রশ্ন করে এবং জানতে চায় যে ওষুধের মধ্যে অনেক সময় অ্যালকোহল থাকে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে এই অ্যালকোহল কি ওই একই অ্যালকোহল যেটা হারাম যদি হারাম হয় তাইলে কি করতে হবে হারাম না হলে বা কী করতে হবে এইটাও কিন্তু একটা বড় কোশ্চেন এই জন্য আমরা যখন মদ হারাম হওয়ার প্রসঙ্গ আলোচনা করছি এর সঙ্গে অনেকগুলো আলোচনা রিলেটেড রয়েছে আমরা একে একে আলোচনাগুলোকে বলবো অনেক সময় অনেক সুগন্ধওয়ালা মদ থাকে এটা যদি আপনার জামা কাপড়ে লাগে কাপড়ে লাগে তাহলে আপনার কি কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন হারাম জিনিস পড়েছে কি করতে হবে আপনাকে এটাও একটা আলাম তারপরে আপনি রেস্টুরেন্টে গেছেন গিয়ে দেখেন যে সেখানে মদ খাওয়া হচ্ছে আপনি কি সেখানে বসে খাওয়া দাওয়া করবেন নাকি সেখান থেকে বের হয়ে আসবেন এরকম বহু জিনিস আছে এই বহু জিনিস আলোচনা করার আগে আমরা জানতে হবে যে সর্বশেষ আল্লাহ রবুল্লা আলমিন যখন মদকে হারাম করে দিলেন তখন মুমিন মুসলিমদের রিয়াকশন কেমন ছিল সবাই কি এটাকে অ্যাকসেপ্ট করেছে নাকি আবার কেউ কেউ এর পরেও মদ খেয়েছেন কিনা সাহাবিরা কেউ নাউজুবিল্লা এরকম কোশ্চেনও কিন্তু আসবে আমরা এই বিষয়গুলোকে আলোচনা করব তবে এই এপিসোডে আমাদের পক্ষে সব বিষয়গুলোকে আলোচনা করা সম্ভব হবে না আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে এই একই বিষয়